আবদুল্লাহ ইবনু আউফা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আহজাবের দিনে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বলে মুশরিকদের বিরুদ্ধে দোয়া করেছিলেন যে হে কিতাব নাজিলকারী সত্তর হিসাব গ্রহণকারী আল্লাহ হে আল্লাহ তাদের সকল দলকে পরাজিত করুন হে আল্লাহ আপনি তাদের পর্যুদস্ত ও প্রকম্পিত করুন